এছাড়া আর অনেক রকম কোরবানি করতে বাড়িতে সাক্ষাৎ করতে যান অনেক বড় বড় আর দেখা যাবে তার কাছে পৌঁছা কঠিন কতগুলো স্টেশন পার হয়ে তার কাছে রেখে সময় নিতে হবে তারপরে করতে পারবেন কিনা বলা যাবে অথচ সেই লোক প্রদান করতেছে তখন ব্যাপার মানে কত রকম গেটম্যান থানাদার সিকিউরিটি কথা বলছে একই ব্যক্তি বাড়িতে যান সাক্ষাৎ কঠিন সুগারে আছেন সাক্ষাৎ সহজ এখানে ব্যবস্থা থাকছে সে নিজে সহজ করে দেয় এমনকি জায়গায় শরীরদারকে আপ্যায়ন করবে কিনবে গেলে দাবি দেখবে আপ্যায়ন করবে তা কর সেভাবে এত কিছু কোথাও এগুলো আল্লাহ তারা একটা নমুনা খারাপ তোমরা যারা আখড়াতের ব্যবস্থা করতে চাও আখড়াতে মার্চেন্ট হতে চাও আখড়াতে মার্চেন্ট পাহাড় নিয়ে যারা উঠতে চাও তারা এই দুনিয়ার ব্যবসায়ী থেকে রসিয়া তাদের তোমার বেদান তোমার স্বভাব তোমার আহ্লাদ এই দুনিয়ার ব্যবসায় মতো বানাও দেখো দুনিয়ার ব্যবসায় এত কিছু পাওয়া হচ্ছে পরিষ্কার উপরে রাজনীতি তুমিও আখেরাতের ব্যবস্থা করার জন্য মানুষজনকে দাওয়াত দিবা তারা হয়তো তোমার কথা শুনবে না আধা ঘন্টা ব্যয় করলাম এক ঘন্টা ব্যয় করলাম তাকে বোঝানোর জন্য কিন্তু রেজাল্ট জিরো রেজাল্টকে দিল দেখা যায় আখেরাতের ব্যবসায়ী অর্থাৎ দিনের দাওয়াত দেবে তারা বড় শূন্য হয়ে গেল আল্লাহ তারা নিষেধ করতে নিষেধ করতে দেখো কেন হবে বাহ্যিক ভাবে কোনো ফায়দা দেখা গেল না কোনো ফায়দা হয় না এই কথা বলা যাবে তোমার তো নিশ্চিত থাকা তুমি সেপ্টেম্বর উপহার দেবে তোমার মধ্যে কোনো দায়িত্ব দেবে তারা কোথায় দেওয়া তুমি সেই দায়িত্ব পালন করতে পারবে এটা কোনো ফায়দা না সে তুলনার না তুমি তো খায়ের উন্মাদ হতে পারলে সর্বোত্তম উন্মাদ যে গুরুর কারণে বলা হয়েছে সেই দায়িত্বকে পালন করতে পারলে সে ফায়দা হয় নাই কিভাবে ফায়দা তো হলো দুই নম্বর যদিও সে বাহ্যিকভাবে মানে নাই কিন্তু এর এই অর্থ না তার কোনো ফায়দা হয়নি আসলে ফায়দা হয়নি সেটা এই মুহূর্তে এই মুহূর্তে দেখা বেশি আর চিন্তা আগাইছে কিন্তু প্রকাশ করে আমার আর একজন একটা আগাইছে এক সময় দেখা যাবে হয়ে গেছে আমার মধ্যে চলে আসে এর উদাহরণ এরকম যে নারাজ হল না কেন তার আশা থাকে ঠিক আছে আজকে কবর দেবো না দিল না কিন্তু আমার ব্যবহারটা ওটা করে দেখে মাল দিল না তখন কষ্ট হইল না তার একটা পান খাওয়াই দিলাম সবার কথা এটুকু করে দেখে তাদের সামনে হয়তো আবার আরো দেওয়া হবে সেদিন হয়তো দেবেন আর বাস্তব হওয়ার মূলত জেল থাকে আমার অনেক থাকছে ভালো হয় বা তাও করা হয়েছে তার নেই নেই দেখে কত ব্যবসায় যখন হল না আশা আছে মাত্র ফায়দা হবে আপনার দাওয়াতে যদিও জিরো মনে হলো জিরো মনে করা ঠিক হবে না আশা রাখতে হবে তার কিছু কিছু ফায়দা হয়েছে দায়ের হয় ডাক্তারকে দেখাইছে ডাক্তারটা ওষুধ খাইতে আরম্ভ ফায়দা দেখা যাচ্ছে এদের খাইল এক খাইল তেমন কোনো ফায়দা দেখা যাচ্ছে এর অর্থ কোনো ফায়দা হয় নাই ফায়দা কিন্তু হয়েছে কিন্তু এটা বুঝতে আরো দু তিন সপ্তাহ দেরি করতে হবে কথা শোনা একজন যত্ন হয়ে আগে দুটোর বস্তু নাম হচ্ছে যত্না তার নেই আর রক্ষা এখন আল্লাহ মেহমান করতে ভালো চিকিৎসা তাও এক সারাদের দিতে হবে এক টানা সারা দিকে দিতে হ্যাঁ। লাভকারের কত কিও রয়েছে আমার বলার উদ্দেশ্য প্রথম একটা পর্যায় পর্যন্ত কোনো ফাইলে দেখা যায় আগের সমস্যা একই সমস্যা কেউ যদি মনে করে কোনো কাজ করতেছে না ভুলের মধ্যে আছে সমস্ত কাজ করতে কিন্তু কাজটা জাহের হইতে সময় সময় এই জন্য বললাম যে আমরা বিভিন্ন দাওয়াত মানুষের পৌঁছাই অনেক সময় আমাদের দাওয়াত না মানলে অনুপূর্ণ হয় মনে কষ্ট পাই এটা আমরা আপনার কোরআন কষ্ট তোমাকে চাইতে গুণের কারণে ওই গুণকে প্রকাশ করতে পারবে কিন্তু খায়রম্মত হইলা তোমার খায়রম্মত হওয়া তার গ্রহণ করার উপরে নির্ভর করে না যে সে গ্রহণ করলে তার মধ্যে খায়রম্মত হইবা সর্বোচ্চ উন্নত হইবা তা তো নেই কোথায় যাও কোথায় যখন তুমি খায়রম্মত গ্রাম ফায়দা হয়ে গেল গ্রাম ফায়দা হয়ে গেল দুই নম্বর তার কিন্তু ফায়দা হয়েছে আপনি প্রথমবারে বুঝবেন না আরো দুই একবার দেখবেন আপনারা লোক এইভাবে দাওয়াতের মাধ্যমে জান্নাতের রাস্তায় চলে আসতেছে বেহেস্তের রাস্তায় চলে আসছে তাতে একবারেই চলে আসছে কম তাকে আল্লাহ আমরা বলতে দিয়ে বলতে পেরেছে এক সময় হায়দাটা প্রকাশ পেয়ে চলে আসছে দিনের তাহলে তখনই আমরা দাওয়াত যখনই আমরা দাওয়াত দিব তো দাওয়া যদি মানে আলহামদুলিল্লাহ না মানে কোনো মনপূর্ণ আল্লাহ কাছে করতে থাকবে আল্লাহ কাছে দোয়া করতে থাকবো আমাদের যত হেদায়ত দান করেন তাকে যত হেদায়ত দান করেন দোয়া করতে থাকবো দেখা যাবে আল্লাহ তারা তার দিল পাঠেন তাতে আমরা বিভিন্ন বিষয় লাভ দিতে থাকবো আমরা আল্লাহ দেবেন নামাজ করি সুতরাং আমরা করলে আল্লাহ কাছে জব দিয়ে করতে পারবো না আমাদের বলা হয়েছে তুমি নামাজ দিয়েছ তুমি অন্য ভাই থেকে নামাজ বাঁধাও যেহেতু জানো আর কবে আসবে এই কাজ তোমার সামনে দেওয়া হবে তোমার দায়িত্বে দেওয়া হবে কথাবার্তা বলতে থাকে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত কলিগ যাবে এদের কি বলতে থাকে যারা অন্যায় কাজ করতেছে তারা নিজের পয়সা খরচ করে এই অন্যায় কাজের সাথে পয়সা খরচ করে আমি তো ফতোয়া বিভাগ পরিচালনা করি ফতোয়া বিভাগ আমাদের সব স্তর বিপদ আমাদের কাজ সব জায়গায় ভালো তারা যখন মশলা জানতে আছে ওই সেক্টরের উপরে আলাদা আলাদা জানা হয়ে যায় কোন মাধ্যমে সব সেক্টর আমার জানা হয়ে তো আমার যেটা জানা হইল একটা লোক সিনেমা দেখে দেখা যাচ্ছে যে প্রথম প্রথম বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি আমি যে আমরা যারা দিনের লাইনে আমরা নেই যারা দুনিয়ার লাইনে জাহান মনের লাইনে তারা পয়সা খরচ করে নিজের পয়সা খরচ করে ক্ষতি করে একজন দেখব না বা সব সব টিকিট আমি কিনে দিচ্ছি টিকিট কিনে নিয়ে যেতে আর এক বন্ধু তা এই পানীয় খাবে না তো পাবে না আমি পয়সা খরচ করে জাহাজ করে সাথে মানে আর আমার মুখের কথা দিয়ে মুখের কথা দিয়ে জান্নাতের সাথে বানাই দেবো অথচ আল্লাহ আপনাদের ময়দানে যে সাত প্রকার ব্যক্তিকে আরতের ছায়া দেবে না আরতের ছায়া কোনো ছায়া থাকবে কোনো ছায়া থাকবে না তার মধ্যে একটা হলো দিনের সাথে যাদের মধ্যে বন্ধুত্ব থাকবে তার সাথে বন্ধুত্ব দিনের ভিত্তিতে তার সাথে আপনি দিনের কাজ করেন তাকে নিয়ে দিনের দাওয়াত দেন তাকে সাথে করে নিয়ে আরামজনের কাছে যান দিনের কারণে আল্লাহ দিনের জন্য তার সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু দিনই বন্ধু দিনের কারণে মহাব্বত এটা হাতের ময়দানে আরসের ছায়ার রূপ ধারণ করে আমার উপরে সূর্য মাথার কাছে চলে আসবে মাথার কাছে কিন্তু আপনি দিনের খাতেরা বন্ধুত্ব করছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের সহযোগিতা করার জন্য এই জিনিসটা এক একটা নেটটা এক একটা রূপ ধারণ করে এক একটা নেটটা কাজ আসলের ময়দানে এক একটা রূপ ধারণ করে আসবে এটা আরো সব ছায়া হবে কোন নেক কাজ আছে জান্নাতের বিল্ডিং তৈরি হচ্ছে কোন নেটটা আছে আপনার জন্য হুড় তৈরি হচ্ছে আপনি রাস্তাঘাটে অনেক সুন্দরী দেখলেন কিন্তু মনে করলেন যে আল্লাহ হারাম করে দিতে আমার জন্য আমার বিবি আল্লাহ এগুলো হারাম এই কথা মনে করে ওই সুন্দরীদেরকে দেখে কোন মজা আপনি নিলেন না আল্লাহ তালা এর দ্বারা আপনাকে জানাতে ভুল দান করবে হারাম ছেড়ে দিলেন আল্লাহ তালা জান্নাতে এর থেকে হাজারো লাখ সুন্দরী উন্নত জিনিস আপনাকে দান প্রত্যেকটা নেক কাজ কোনো না কোনো আকৃতিতে সামনে আসবে কোনটা জান্নাতের যে নহর হবে হ্যাঁ? নহর কোন নদীকে নহর বলা হয় নহর শরবতের নহর মধুর নহর মিঠা পানির নহর কোন কোন ইবাদতের নহর হবে একটা মানব এক একটা রোগ ধারণ করে দুনিয়াতে আমরা বিক্রি করি হ্যাঁ যারা টিকিটটা ওখানে যাই হোক এটা আমার বলা উদ্দেশ্য জন্য অনেক সময় আমরা দিনের দেওয়ার পৃথিবীতে মরুত্পূর্ণ হই না আমাদের উদ্যম না কমে যারা গুনাহের রাস্তা দাওয়াত দিচ্ছে তাদের উদ্যোগ কমতেছে না পয়সা ব্যয় করে তারা গুনাহের রাস্তা দাওয়াত দিচ্ছে আর আমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দিব আমাদের উদ্যোগ কেন কমে যায় আমরা কেন মনস্পন্ন হই আমরা কেন ধৈর্যচ্যুত হই আমরা দিয়ে যাবো আমার সারা জীবনের কাজ নামাজ যেরকম সারা জীবন করতে হবে তারা সারা জীবন দিতে হবে সারা জীবন এই জন্য আমাদের সহজ সাহায্য করে রাখবে অনেকে আছে না খুব ঘেরাঘেরি করতে হবে কিন্তু এটা একটা মমিনের স্থান মমিনের স্থান আল্লাহ তালা বলছে মমিনকে তেজারত কন্যারা বলছে আল্লাহ দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি ব্যবসা শেখাবো না সেই ব্যবসা তোমাকে আখেরাতের কঠিন আজাব থেকে বাঁচায় দিবে সেই ব্যবসায় কি تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم যার মাল নিয়ে আল্লাহ রাস্তায় মুজাহাদা করবে দাওয়াত দিবে মানুষকে ডাকবে প্রথম আসতে বলে তোমাকে ব্যবস্থা শিখাইবো না যে ব্যবসা তোমাকে জাহাজ নামে আজাদ থেকে মুক্তি দিল পরে আছে বলেন ব্যবসা কি আল্লাহ তার ডাক মাল নিয়ে আল্লাহ রাস্তায় মেহনত করবে ঠিক আছে নিজের ইবাদত করবে অন্যকে আবার ইবাদতের দিকে দাওয়াত দিবে নামাজের দাওয়াত দিতে হবে কোরআন সহি করার দাওয়াত দিতে হবে প্রত্যেক মসজিদে কোরআন সহি করার ব্যবস্থা থাকতে হবে ওখানে তার ইমান থাকবে মহাজন থাকবে বা মাদ্রাসার শিক্ষক থাকবে তারা নুরানি পদ্ধতি শিখে আসবে নুরানি পদ্ধতি শিখে প্রতি চল্লিশ দিনে এক একটা কোর্স করে প্রতি চল্লিশ দিনে এক একটা কোর্স করে মহল্লা ভাইরা যে টাইমে একটু ফ্রি থাকে ওই টাইমটা তাদের থেকে জেনে আধা ঘন্টা করে টপ ছেলেদের মাধ্যমে তাদেরকে পড়ার শিক্ষা দেখা যাবে চল্লিশ দিনের মাথায় তারা পড়া করতে পারবে চল্লিশ দিনের মাথায় তারা কোরআন পড়া শিখে গেছে তাও ছাড়া যেমন ভাত হয় না কোরআন ছাড়া মুসলমান হতে পারে না যদি কেউ হয়ে থাকে সে নিজের ধারণা করতেছে এখনো হইতে পারে না কোরআন ছাড়া তার সিনায় শরীর কোরআন থাকবে না আমার তো মুসলমান কিসে মুসলমান এই জন্য প্রত্যেকটা মসজিদে এই ব্যবস্থা থাকতে হবে ওখানে যারা থাকবে তারা চল্লিশ দিনের এক একটা কোর্স করবে আর মহল্লার ভাইরা যার যে কষ্টের সুযোগ হয় ওই কষ্টের শরীর হয়ে আল্লাহ কোরআনকে সহি করে দিবে তারাই সময় দিবে এই টাইমে আমরা হালকা আছি আমরা আধা ঘন্টা সময় দিতে পারবো এইভাবে ব্যবস্থা গ্রহণ করা মসজিদ কর্তৃপক্ষ জন্য জরুরি আর মহল্লার লোকদের জন্য জরুরি সময় বের করে এইভাবে আল্লাহর কালাম চিন্তা করা কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা আমাদের ভাইদেরকে নামাজের দাওয়াত দেই কোরআন তৈরি করার দাওয়াত দেই হ্যাঁ এই ধরনের যত ভালো কাজ আছে এখানে এখন দোকানের লাভ হইতেছে এ ব্যাপারে বাবা বলতে আপনার হয়ে গেছে এটার জন্য দাওয়াত দেয় নামাজের যেমন দাওয়াত দেওয়া হয় আল্লাহ ঘর প্রয়োজন হয়েছে তার দাওয়াত দিতে হবে এটা কোনো দুনিয়ামি কাজ না নামাজের দাওয়াতের যেমন ঘর আপনি এটা দাওয়াত পৌঁছাইলেন এ আল্লাহর সব ডাক্তার ওখানে আল্লাহর ঘর তৈরি হতেছে আপনার গভীর অনুযায়ী আপনি শরীর হবে এই দাওয়াতটা পৌঁছাই দিলেন তো তবলিগের নামে ঘাস করা বিভিন্ন নামে ঘাস করা ওই গাছ করে যে পথ পাওয়া যাবে আল্লাহর ঘর নির্মাণের দাওয়াত দিয়ে ওই একই পথ পাওয়া যাবে আমাদের ব্যক্তিগত কারণ ঘর না আলমিনের ঘর জানা নেই বুঝতে আমি বলছিলাম এই যখন দিনের কাজ সামনে আছে আমরা দাওয়াত করতে দিব কেউ মানলো না মানলো এটা মনক্ষুণ্ণ হইব না আল্লাহ আমাকে তো খোলা না দিয়ে দিতেন আর তাকেও ইনশাল্লাহ আজ না হোক কাল আমার তাকেও হেদায়ত দান পাবেন তাকে এই রাস্তা লাগাই দেবেন এটা একটা যেহেতু এখানে দাওয়াত করতেছে এই মসজিদের পক্ষ থেকে আমি বারবার আপনাদের অনুরোধ জানাইছি যে দাঁতটা শেষ হওয়া পর্যন্ত আপনার দাওয়াত জানেন কাজটা শেষ হওয়া পর্যন্ত আপনারা মেহমানি করে এই দাওয়াতটা চালিয়ে রাখবেন নিজে তো কমে কমে কমেনি অন্যদেরকে দাওয়াতটা তাদের জন্য কিনে আরো মনে আর এক টন আর ইতিমধ্যে দামও তো সাংঘাতিক বেড়ে গেছে যে কোনো কারণ তাদের কাজ তখন শুরু করা হয়েছে শেষ করতে হবে এবং এটা আসমান থেকে পাঠাবেন না আপনাদেরকে দিয়েই করা যাবে আশাবাদী এবং আল্লাহ দোয়া করি সেটা আপনাদেরকে ফোনে রাখা যাবে না আগে একদিনও বলছিলাম যে আল্লাহ চাইলে বিদেশ থেকে আমরা পাঠিয়ে দিতে পারে যে একজন দিকে করে দিতে পারে সেটা লাভ হলো এটা তার কেসমতে লেখা হলো আমার আরো হয়ে গেল ঢাকায় লেখা থাকলো কুয়েতের এক ভদ্রলোকের কেসমতে আমাদের কি হলো আমরা কি লাভবান হলাম আমাদের তারা সুযোগ ছিল জান্নাতে ঘর তৈরি করার সেই শুধু সুযোগটা বাইরে একজন নিয়ে গেল আমরা নিতে পারলাম না যে কাজটা আলাদা দিচ্ছে সেই কাজটা আদায় করে নি ভালো এর জন্য আমরা ওই দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ তালা এই মসজিদের সাথে তাদের সম্পর্ক তাদেরকে মধ্যে লিখে দিন তাদেরকে আস্তে আস্তে হয় তাদেরকে দিয়ে আল্লাহটা করাই দিন আমি তো এই দাওয়া কিন্তু আপনাকে জিম্মাদারি দিয়েছি এই দাওয়া আপনাকে চালাই যেতে হবে কমপ্লিট হওয়া এই জন্য আমি মাঝখানে কথাগুলো আপনাদেরকে মধ্যে আরোপ করলাম তা না হলে আপনার যে আলোচনা আমার চলতে ছিল সেটা গত মাসে শুরু হয়েছে পিতা মাতার ভাব মূল আলোচনা যেটা চলতে ছিল সেটা পিতা মাতার হক মসজিদের কাজের সাথে আপনাদেরকে দাওয়াতের দায়িত্ব দিয়েছি আমি সেই দাওয়াতের প্রেক্ষিতে আমি এই কথাগুলো আপনাদেরকে মধ্যে আরোপ করলাম এখন আমি আসল সঙ্গে ফিরে আসছি ফিরে আসছি সেটা এই যে এই বাপমা সম্পর্কে আল্লাহ তালা তার সরিয়াতে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে তোমাদের প্রত্যেকের পিতা মাতা তারা সবচেয়ে বেশি হক পাওনাদার আল্লাহ রসুলের পরে আল্লাহর জমিনে যত মকলুকাত আছে যত কেউ আছে সকলের মধ্যে উপরে হলো পিতা মাতা ঘরের মধ্যে পিতা মাতার মধ্যে আল্লাহ বলেছেন মায়ের হক বাপের থেকে তিন গুণ বেশি তিন গুণ বেশি কারণে মায়ের কতগুলো কোরবানি এরকম আছে যেগুলো আসার করা সম্ভব না নয় মাস পেটে রাখা বহু কঠিন জিনিস কোনো পুরুষেরা বুঝবে না কত কঠিন তাদের জন্য কত কষ্ট পাওয়া সেই কষ্টগুলি তারা এটাকে বরদাস্ত দুই নম্বর সন্তান ভূমিষ্ঠ করা এটা তো একদম বলতে গেলে হ্যাঁ বৃদ্ধ দোয়ার থেকে একটা মহিলা ফিরে আসে যে কারণে বলা হয়েছে যে এই সময় যদি মহিলা কখনো মহিলা মৃত্যু হয়েও যায় তা আল্লাহ তাকে শহীদ হিসেবে গণ্য করে করতে করতে শহীদ হয়ে গেলে তাকে ওই কেন এই সবটা কেন করছে এই জিনিসটা সঙ্গীত কঠিন তা আল্লাহ তাদেরকে করার সেই শক্তি দান এই একটা কঠিন সেই স্তর এরপরে আরো দু বছর যে একটু বড় করতে হয় যাতে নিজে খাইতে পারে নিজে পান করতে পারে এই পর্যন্ত পৌঁছাইতে মাকে বহু কষ্ট করতে হবে কিন্তু রাখলে ঠান্ডা লেগে হয়ে এতবার মায়ের তার পাল্টা দিচ্ছে ওকে করে দিচ্ছে পরে নিজের ভিজা জায়গায় দিতেছে কিন্তু বাচ্চাকে দুইটা জায়গায় রাখতেছে না কি কুরবানি আমাদের বোঝাও সম্ভব আল্লাহ তারা বাচ্চার প্রতি মায়ের অন্তরে দয়া মায়া সৃষ্টি করে দিচ্ছে সে কারণে তাদের দ্বারা সম্ভব হবে এই যে তিনটা কুরবানি এতদিন পেটে লাগলো এত গভীর অবস্থায় ভবিষ্য করলো আবার তিন বছর পিঠে রাখলো পেটে রাখার কষ্ট পিঠে রাখার কষ্ট ভূমিষ্ঠ করার কষ্ট কোরআনে একটি শব্দ আছে হামালাতহু কুরহা অওয়াদাতুহু কুরহা কুরহা মানে কি খুব কষ্ট করা وحمله وفصاله ثلاثون شهرا আল্লাহ তোমার সারা মানে তিরিশ মাস জন্ম বড় বিশ্বাস অনেক কষ্ট এ বাচ্চাকে একটা পর্যায়ে পৌঁছানোর জন্য মানে তিরিশ সাহারুন মানে আল্লাহ গুনে গুলি করেছে একদিকে মায়ের এত কুরবান আর একদিকে মা আলু কমজোর কোন হক উচুন করার ক্ষমতা নেই ছেলে যদি ইচ্ছা করে মায়ের হক আদায় না করে তাদের তো টপ থাপ্পর দিয়ে আদায় করতে পারে আমরা খান ধরে দেখি যা মায়ের হক মায়ের এগুলো যোগ্যতা নেই খানতে পারবে উচুর করতে পারবে একদিকে কোরবানি দেখি আর একদিকে দেশে কর্মতা করতে পারবে এই দুটা মিলে তার সাহিত্য দেখে দেখে তার হক তাদের থেকে তিন গুণ বাড়ে একবার যদি আপনার খবর দেন তিনবার পায়ের খবর দিতে হবে পাঁচ টাকা যদি বাপকে হাতিয়ে দেন পনেরো টাকা মাকে দিবে এত হক এই দুইজনকে আল্লাহ তালা আল্লাহ রসুল করে সবচেয়ে বেশি হক দিয়ে ওনারা বেঁচে থাকলেও কিন্তু হক আছে ওনারা চলে গেল কিন্তু হক যেহেতু অনেকে পিতা মাতা চলে গেছেন এবং তারা আমাদের দিকে চেয়ে আছে হাদিস তারা বোঝাতে যে চেয়ে আছে মানে অপেক্ষা করছে হাতির যে অপেক্ষাটা এইভাবে বোঝানো হয়েছে তারা তারা আমাদের অপেক্ষা করেন সেটা এইভাবে বোঝানো হয়েছে যে গভীর রাত্রে একটা জাহাজ সাগর বক্ষে তলিয়ে মানুষজন সব লাফালাফি করেছে সাগরের মধ্যে লাভ তখন সে তখন থেকে হাত মারতে থাকে যে ভেসে থাকার জন্য কোন একটা কিছু পাওয়া যায় কেন কোন একটা কিছু একটা কাঠের টুকরা বা কিছু একটা হাতের মধ্যে আছে কেনা যেটা করে সে অন্তত ভেসে থাকতে পারে তারপরে সকালে হয়তো কোনো চুমকে নাড়া পাইতে পারে কোনো সাহায্যকারী কিন্তু আসতে পারে এই জন্য সে যেমন হাত মারতে থাকে এটা কিন্তু বুঝতে থাকে এইটাকে উদাহরণ পেশ করা হয়েছে হাতিতে পাকের মধ্যে এইভাবে অপেক্ষা করে আমি যাদেরকে রেখে আসছি যাদেরকে লালন পালন করে বড় করে আসছি তারা আমার কোনো কিছু পাঠায় কিনা পাঠাইতে গেলে অপেক্ষা থাকে ছেলের টেলিফোন অপেক্ষা আছে পরে যেও ওই ছেলে অপেক্ষা থাকবে আমার জন্য আজকে কোনো সহবিধানি করলো কিনা তোরা ইয়াসিন পড়লো কিনা তিনবার কুল্লাহ শরীফ পড়লো কিনা নামাজ পড়ে আমার জন্য রক্তের আল্লাহ শিখেছি এই দোয়া আল্লাহ করেছে আল্লাহ দিতে এভাবে বলো কবুল হয়ে যাবে আর একটা দোয়া শিখেছে ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ শিখেছেন কোরআনে দয়াময় আমাকে মাফ করে দাও ওয়ালিওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে মাফ করে দাও ওয়ালিওয়ালিদাইয়া পিতা মাতা কইলে অবশ্য দাদা দাদিও আছে নানা নানিও আছে এরাও অন্যতম পিতা এদেরকে মাফ করে দেওয়া অনেক মাফ করে দাও সেদিন মাপের দরকার সেদিন আমরা সবাই তোমার কাছে মাপ পেয়ে যাই মাপ খারাপ পেয়ে যায় আল্লাহ নিজে কোরআনে শিখে যে দোয়া আমাদের প্রত্যেকে শিখতে হবে মুখস্থ করতে হবে সত্য দোয়া করতে হবে রব্বানা মুসলিমি ওয়ালিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب তো এই পিতামাতা সম্পর্কে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে যারা চলে গেছে এবং আমাদের জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে তাদের ব্যাপারে আমাদের যে দায়িত্ব দেওয়া হয় যেহেতু চলে গেছে এই জন্য আমি তাদের তাকে শুরু তাদের ব্যাপারে এক নম্বর দায়িত্ব তাদের মাত্রাতের জন্য দোয়া করতে থাকতে হবে দোয়া করতে থাকতে হবে এই দোয়া ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب এখনো দায়িত্ব তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন এই জন্য দরকার একটা হাতির মধ্যে আসছে তার কতগুলো মানুষ কবরে যাওয়ার পরে যখন দেখবে জান্নাতের মধ্যে তার পজিশন অনেক উপরে চলে গেছে যত খবরটা মূল জান্নাত সে জান্নাতের একটা গ্রাম গ্রাম তার এরকম নিয়ে এটা কিন্তু মূল জেলখানা না যতটা মূল জান্নাতটা কিন্তু জান্নাতে তার পজিশন কোন জায়গায় কোন স্তরে জান্নাতে থাকবে এটাই তাকে দেখানো হয় তাকে দেখানো হয় কোন কোনো দেখা যাচ্ছে যাওয়ার জন্য অপারেশন হয় না এখন না তুমি এখানে চেয়ার মতো পরে দেখতে পারবে দেখো দেখে আনন্দ আসল করো এখন দেখতে পারবে তো হাতিতে আছে কতগুলো মানুষ যখন জান্নাতার প্রয়োজন দেখে প্রথম যে পজিশনে ছিল দেখছে না এখন অনেক উপরে চলে গেছে যাচ্ছে তখন সে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আল্লাহ আমি এত উপরে কিভাবে গেলাম তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আছে তোমার ছেলে আমার কাছে তোমার মাত্রাতের জন্য দোয়া করতে <laughs> তোমার মাত্রাতের জন্য আমার কাছে দোয়া করতেছে ওই দোয়া হোটেলের তোমার পজিশন এত উপরে চলে গেছে তারপর আমল করে যাওয়ার উপায় নেই তার আমলের দরজা বন্ধ কিন্তু ছেলের রেসপেক্ট করেন তারা ছেলেদের বাপমার জন্য আল্লাহ খবর চাইবে এই খবর দেওয়ার তারা জান্নাতে উপরে যেতে এই জন্য আমাদেরকে বলা হয়েছে বাপ মায়ের জন্য ইস্তেকবার করো বাংলা বলেন আর আরবিতে এটা মুক্ত করেন রব্বানা ওয়ালিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب দুই নম্বর দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে আমাকে ইসানের স্বভাবে তো আজ এর অর্থ হল বিভিন্ন নকল ইবাদত করে এর স্বভাব তাদের রুহে পড়তে দেওয়া ফরজ আজের পাশে যত ইবাদত আমরা করব যত ইবাদত আমরা করব এখানে আপনাকে আমাকে নিয়ে করতে বলা হয়েছে জানলাম এর স্বভাব যেন আমার আব্বা আমাকে এই নিয়ে করতে হবে আল্লাহ তুই আশ্চর্য দয়া কি মায়া আপনি যে নিয়োগ করলেন নিয়োগ করার সাথে সাথে এই সবাব তাদের আমল নামায় যোগ হয়ে গেল ওই সেকেন্ডে টেলিফোনের কথা আসতে একটু দেরি লাগে এক সেকেন্ড তাও লাগবে পৌঁছে যাবে এবং সে বুঝতে পারবে কে দিচ্ছে আপনার পারবে পয়েন্ট এটা হয় অপর দিকে দেখেন আল্লাহ তালা আপনাকে মাহরুম করবেন না ওটা পুরোপুরি আপনার বললাম আমার লেখা থাকে ওই মেয়ে কি বাধা তবে আমল আপনার নামে কিন্তু আপনাকে কেটে তাকে দিবে না আপনার তো আপনার দিকে থাকবে কিন্তু আপনি নিয়োগ করছেন আল্লাহ রহমান রহিম আল্লাহ তার সুযোগকে সাহায্য বান্দা লেকিন থেকে এত মুখাপেক্ষি সেই তখন এদের জন্য দিতে পারলো আমি তো দয়ার সাগর আমি কি ডাক্তার ঠিক রেখে ওর ডাক্তার কথা বলছে তাদেরকে দিতে পারি না এই জন্য খরচ যে পাবে সব তাদের নিয়ে করতে হবে এইটা কোনো জরুরি না যে আপনি মৌলবীটাকে তারপরে দোয়া করাইবেন তারপরে তারা পাইবে কোনো জরুরি না এটা না যাই করতেছি না যে মৌলবীর এখানে পাওয়া যায় যায় হ্যাঁ, তাই বলতেছে উনি বলার পরে যে পাপমা পাবে তা না আপনি যখন ওই নিয়ে খতম করছেন সব চলে গেছে আপনি ওই নিয়েছে হ্যাঁ এই বস্তিটা নির্মাণ কাজে দিয়ে দিলেন তৎক্ষণাৎ চলে গেছে কেউ ওটা বক্তি দিলে ও অপেক্ষা থাকে আপনার সাথে চলে যায় যদিও আমরা আমার হুজুরকে দিয়ে বসতে দেয় হ্যাঁ, না কিন্তু এটা কোনো জরুরি না এটা কোনো জরুরি না এটা না করলে আমার আব্বা আম্মা পাইল না ও তো আপনি যখন ওই নিয়ে পড়তেন তখনই চলে গেল তখনই চলে এই জন্য আমরা যে কোনো একটি বাজার করবো এই নিয়ে করে দিন আপনি দুই রেখা সফল নামাজ পড়লেন এই নিয়ে করেন এই সামনে আসুরা আসতেছে আসুরা রোজা রাখলেন এই নিয়ে করেন আসরা রোজা রাখলেন আসরা রোজা দ্বারা এক বছরের গোনা হবে আর আরাফা রোজা দ্বারা দুই বছরের গোনা না হবে হজের আগে আরাফা আছে দিল হজের নয় তারিখ ওই নয় তারিখের রোজা দ্বারা দুই বছরের গোনা না হয় আর মহাকালের দশ তারিখ আসরা বলে ওই রোজা দ্বারা পুরো এক বছরের গোনা না হয় সবে বরাতের সময় রাখি অনেকে প্রত্যেক মাসের চিন্তা নফল রোজা রাখে যাকে আইয়ামে বীজ বলে আইয়ামে বীজের রোজা শুরুতে রাখা যায় মাসেও রাখা যায় শেষেও রাখা যায় চান্দ্র মাসে শুরুও রাখা যায় মাসেও রাখা যায় শেষেও রাখা যায় অনেক কম ওই তিনটা রোজার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে পুরো এক মাস রোজা রাখার সব দান করে এরকম রোজা রাখলে নিয়ত পাবো আব্বা আম্মা আব্বা আম্মা নিয়ত করো এর এরপরে দাদা দাদি নানা নানি তারাও না পেল এদের নিয়ত করো কিন্তু দাম খারাপ করতে পারলাম তাকে নিয়ত করো এই ধরনের শারীরিক বা আর্থিক শারীরিক বা আর্থিক যে কোনো না হলে ইবাদত করবে সার্বিক তো বললাম নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা জিকির আজকার করা রোজা রাখা এগুলোকে শারীরিক ইবাদত করে শারীরিক ইবাদত আর আর্থিক ইবাদত হলো যত রকম দাম করা যাচ্ছে মেহমানদারি করলেন মেহমানকে খাওয়াইলেন এগুলোকে আর্থিক ইবাদত করে তো এগুলো তাদেরকে সব পৌঁছানো নিয়ে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা দুই নম্বর দায়িত্ব পালন করবো তাদেরকে করবো ওইখানে তরিকাটা টেনে দিব থেকে যেন মন তরিকায় না হয় আল্লাহ যেগুলো অনুমোদন করেন নাই ওই তরিকায় যেন না হয় ওই তরিকা হলে আপনি কষ্ট করবেন আপনি পয়সা খরচ করবেন আপনি সময় নষ্ট করবেন কিন্তু আপনার আব্বা আম্মা কিছুই করবেন গলত তরিকায় তাদেরকে ফায়দা পৌঁছানো যাবে না তাদেরকে ফায়দা পৌঁছাইতে হলে আল্লাহকে দিয়ে পৌঁছাইতে হবে আর আল্লাহকে দিয়ে পৌঁছাইতে হলে আল্লাহ যেটা অনুমোদন করছেন ওই রাস্তা হইতে হবে আপনার মর্জি মতো হইলে হবে যেমন কথা কথা আপনি ত্রিশা চল্লিশা করলেন তিন দিনা করলেন এগুলো সব হিন্দু আছে হিন্দুদের তৈরি আপনি করলেন আর আল্লাহ আপনার আব্বা আমার সব রেসানি করে দিবে থেকে হয় হিন্দু দর্শক আল্লাহ তাহলে বাতিল করে দিচ্ছে বাতিল বাতিলটা আপনি অবলম্বন করলেন আর আশা করলেন যে আপনার আব্বা আমার রুয়ে অনেক সব পড়তে গেছে আপনার ধারণা অমূলক ধারণা এর কোন বাস্তবতা নেই হিন্দু অনেক আমার লেখা জীবনের শেষ দিন একটা বই আছে এখানে মহাদের কাছে পাইবেন সব বই পাবেন কিন্তু আমার ইমানটা বেশ কিছুদিন ছাপা ছিল না এটা এখন ছাপা হয়ে গেছে কিতাবুল ইমান ইমান কাকে বলে তো এখান থেকে জীবনের যে বইটা এখান থেকে দেখে নেবেন এই যে আমরা তিন দিনা চল্লিশা তারপরে তিরিশা মৃত্যু বার্ষিকী হ্যাঁ। হ্যাঁ, খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে কি কি বার্ষিকী পালন করে জন্ম অষ্টমী পালন করে ওটা হিন্দুদের থেকে আসছে ওটা খ্রিস্টানদের থেকে আসছে তা আপনি খ্রিস্টানদের ধর্ম পালন করবেন আর আল্লাহ আপনার আব্বা আমাদের জব দেবে সম্ভব ওইগুলো বাতিল করার জন্য আল্লাহ তার শেষ করি মোহাম্মদের আপনি সেগুলো চিন্তা করলেন আপনার লক্ষণ যেগুলো মিটাই চাইছে বাতিল করতে আছে আর আপনি সেই সেইগুলো চিন্তা করতেছেন বাতিলগুলো সব হবে আর ধুনা কোন জন্মবার্ষিকে নেই মৃত্যুবার্ষিকে নেই শরীর বলতে ডেলি পাঁচবার দোয়া করো আর আপনি বছরে একদিন করবেন বছরে একদিন করবেন ওইটা কতগুলো লোক সারা বছর ইউরোপ থাকে বছরে একদিন হ্যাঁ করে পাঁচটা মাস খেয়ে বাঙালি সারা বছর ইংলিশ জেন্টেলম্যান একদম টাইট লাগে টাইট টাইম বলে খুব বলেছি বাস এগুলো একদম ইংরেজ আর প্রমাণ করা এগুলো মধ্যে আর মেয়েরা দিলে আরো বিল বেশি আছে তারপরে মন কোথায় গেল হ্যাঁ? সব হারা সব হারা আর এক একজন মুখের মধ্যে হ্যাঁ কেউ বাঘের লাগাইছে কেউ শিয়ালের লাগাইছে কেউ কুকুরের লাগাইছে কুকুরের লাগাইছে প্রত্যেকে দেখাই দিতে দেখো হ্যাঁ ভুল মনে করে না আমি কিন্তু কুকুর সে প্রত্যেকে তার হ্যাঁ অন্তরের রূপটাকে প্রকাশ করে দিবি আল্লাহ আস্তাবল মকলকাল মানে আস্তাবল মকলকাল সৃষ্টির সেরা যে বাঘের একটা মুখের মধ্যে লাগে আসতে আসবে হার নেওয়ালা তীরে ফেড়ে খায় আজকে মানুষের এই সমান হয়ে গেছে মনে করে দশজনকে না ভেড়ে রক্ত শোষণ না করি আমি বড় বড় ক্ষমা কেন এটাকে বড় বড় রাস্তা মনে করছে এই কয়লা বৈঠকে কি কেন্দ্র করে যা করা দিতে সব রাজধানী কারবার হিন্দু হিন্দুরা ছত্রিশ কোটি দেবতা মানে ছত্রিশ কোটি দেবতা এর মধ্যে একটা দেবতার নাম হল জামানা কাল ওদের একটা দেবতার নাম হল জামানা তো তারা মনে করে ওই দেবতাটা পয়লা বৈশাখীটা আছে জামানা নামক দেবতাটা পয়লা বৈশাখীটা আগমন করে সেদিনও তাকে ওয়েলকাম করা যায় সারা বছর আমাকে আড়ালে রাখবে আর ওই দিন ওয়েলকাম না করতে পারলে সারা বছর আমাকে কষ্টে রাখবে এই হল হিন্দুদের আকিদা এই আকিদা নিয়ে এইটা হিন্দুরা তাদের ওই দেবতাকে খুশি করার জন্য এই কাজটা করে কিন্তু ওই জিনিসটা আমাদের মূর্খতার দরুন মুসলমানরা পালন করবে বাচ্চা আকবর যেরকম দিনে এলাহি কায়েম করে সব মুসলমান হিন্দু মানে ছিল বাচ্চা আকবর তিন এলাহি কায়েম করে সব হিন্দু মুসলমানের নাই কিন্তু হিন্দু একটা মুসলমান বানায় মুসলমানদেরকে হিন্দু বানায় এখন আমরাও বিভিন্ন জাতীয়তাবাদী নাম দিয়ে বাঙালি নাম দিয়ে আমরাও কি করতেছি আমরাও কোন হিন্দুকে মুসলমানের দিকে আসতেছে না মুসলমান তাকে কোন থেকে নিচ্ছে হিন্দুদের থেকে নিচ্ছে ঠিক ওই রাস্তা আপনারা চিনি এলাকাকে আবার এই নাম দিয়ে বাঙালি জাতীয়তার অমুক জাতীয়তার নাম দিয়ে ওই রাস্তা করার দিন এলাকাকে আবার চিন্তা করা হয়েছে আবার মুসলমানদেরকে হিন্দুত্বের দিকে নেওয়া হয়েছে কাজেই এগুলো করা যাবে না ভালো চলে তো এই ব্যাপারটা ইনশাআল্লাহ সামনে বয়ান হবে শুরু করলাম আমি যে আমরা শরীয়ত অনুমোদিত পন্থায় সব নির্ধারণ করব বর্তমানে যে গলত তরিকায় সব নির্ধারণ করা হয়েছে যেমন পৃষ্ঠা মৃত্যুবার্ষিকী কোন স্বামী এইগুলো করে মনটাকে ফটাইব না নিজেও সব ইনশাআল্লাহ এই ব্যাপারে কথা হবে তাদের ব্যাপারে আরো হাত আছে মোট সাতটা হবে আল্লাহ সকলকে এই হকগুলো জানার কোন আমল করার কৌশিক দান করেন আওয়াজ আলহামদুলিল্লাহ